وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا হ্যাঁ প্রিয় ভাই ভাই বোনেরা আমার আমরা এই কথা জানি যে যে আমাদের একমাত্র আদর্শ আছেন রসুল আকরম সাল্লাহ যদি আমরা পরকালে আল্লাহর সাথে দেখা দেওয়ার বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়ে তার তার সামনে হিসাব দিতে হবে হম এবং আল্লাহর কাছ থেকে সেই ভিত্তিতে আমরা প্রতিদান যদি আশা থাকে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের দিকে তাকালেই আমরা দেখতে পাই যে আপনার শুধু এখন নয় আগে থেকে কিন্তু এখন প্রকট আকার ধারণ করেছে রসুল আকরম সাল্লামের যুগেও রসুলকে নিয়ে আপনার ঠাট্টা মস্করা করেছিল এরকম মুক্কার হ্যাঁ, আপনার কাফের মুশিকরা সেটা আমরা জানি এবং সেটার প্রতিরোধ সাহাবেক রামের পক্ষ থেকে হয়েছে বর্তমানে বিশ্বের আনাচে কানাচে হ্যাঁ রসুল আকরম সাল্লামের এমনকি কার্টুন ছবি তৈরি করে রসুল আকরম সাল্লামকে অবমাননা করার হ্যাঁ রসুলের অপমান করার চেষ্টা করা হয় হ্যাঁ, সেটা আমরা দেখতেই পাচ্ছি সুতরাং এই প্রেক্ষাপটে রসুলের আদর্শকে তুলে ধরা আরো বিরাটভাবে প্রয়োজনীয় দেখা দিয়েছে যে রসুলের আদর্শ যেন সবার সামনে সুস্পষ্ট হয়ে যায় যেন রসুলের যারা রসুলকে আপনার বিকৃত করতে চান যারা রসুলের সম্মানকে হানি করতে চায় হ্যাঁ, তারা যেন অবশ্যই হ্যাঁ, সেই কাজে ব্যর্থ হয় এবং মুসলমানরা যেন রসুল আকরম আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে হ্যাঁ, সেটার অবশ্যই প্রয়োজনীয়তা বেশি করে দেখা দিয়েছে হ্যাঁ এটা একটি ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা অনেকে মুসলমান হওয়া সত্ত্বেও হুম আপনার রসুল আকরম সাল্লাহ আলী ইসলামের যে আদর্শ সেটা আপনার মানার ক্ষেত্রে ত্রুটি করছে না আমরা যেরকমভাবে হুম রসুল আকরম সাল্লামকে আমরা নবী হিসাবে মেনে নিয়েছি হ্যাঁ পাশাপাশি আমাদেরকে রসুল আকরম সাল্লামের সেই আদর্শকে হ্যাঁ বাস্তব জীবনে মানুষের সামনে তুলে ধরতে হবে এটাই আমাদের করণীয় হুম না হলে হ্যাঁ কখনো রসুলের আদর্শের আসল হ্যাঁ রূপ আমরা দেখাতে পারবো না মানুষকে রসুল আকরমের সাবেক রামের মধ্যে এই চেতনা ছিল যে তারা কখনো কোনটা ওয়াজিব কোনটা ফরজ কোনটা মুস্তাহাব সেটা তারা দেখতেন না বরং সবটারই গুরুত্ব তাদের জীবনে ছিল এমনকি তারা নফলের জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকতেন এবং সেটার জন্য প্রতিযোগিতা করতেন কিন্তু আমাদের যুগে দেখা যায় অনেককে যে যারা আমরা আলেম এবং অনেককে দেখা যায় যাদের যাদের থেকে আমরা দেখতে পাই নেককার মানুষ হিসেবে তারাও অনেক সময় রসুল আকরম ইসলামের শূন্যত আদর্শ সম্পর্কে অনেকের জ্ঞান জ্ঞান কম কম হ্যাঁ, জানতে চাইনি অথবা অনেকের জ্ঞান আছে কিন্তু সেই অনুযায়ী আমল করতে চাইনি অথচ জ্ঞানের যে সংজ্ঞা আপনার সালবে সালিনদের থেকে পাওয়া যায় সেটা হচ্ছে আল খাসিয়াতুল্লাতি তুরিথু জিয়াদাতান ফিত ওয়াল ইবাদাত ওয়াল হিরস আলাইহা যে জ্ঞান মানে এমন একটা আল্লাহর ভয় যে ভয়ের কারণে আপনি আনুগত্য বেশি করবেন ইবাদত বেশি করবেন এবং সেই ব্যাপারে আপনি আরো হ্যাঁ লোভী হয়ে উঠবেন উৎসাহিত হয়ে উঠবেন হ্যাঁ, সেটাই হচ্ছে আসল জ্ঞান কিন্তু সেটার প্রতিফলন কি আমাদের জীবনে ঘটছে আমরা অনেককে দেখি যে জ্ঞানের পাহাড় জ্ঞান অনেক বেশি কিন্তু সেটার বাস্তবায়ন আমরা দেখতে চাই না এই কারণে অনেক ব্যক্তি অন্য আরেকজন আলমকে যে আমল করছে না তাকে দেখে বলছেন যে ইয়াহাদা ইদা যে হে ব্যক্তি যে তুমি তো পুরো জীবনকে তুমি অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে কাটিয়ে দিলে তাহলে যুদ্ধ কখন করবে হম তাইলে এমন যেন না হয় যে অস্ত্র হাতে নিয়ে অস্ত্র ভোঁতা করে ফেলবো কিন্তু যুদ্ধ করবে না তাহলে ফায়দা কি হলো এরকমভাবে সালফেসালিনরা যখন কাউকে দেখতেন জ্ঞান শিখছে কিন্তু আমল করছে না তখন তাদেরকে সতর্ক করতেন একবার আপনার বিশেষ করে ইমাম আউজাই রহিমহুল্লাহ যখন দেখতেছেন যে যারা হাদিস সংগ্রহ করছেন হ্যাঁ তারা খুব তড়িগড়ি তার কাছে সমবেত হলেন তখন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন কামবিন হারিসিন জামিন বলে যে এমন অনেককে দেখা যায় খুবই আগ্রহী জ্ঞান অর্জন করার জন্য এবং অনেক কিছু অর্জনও করে ফেলেছে এবং এই পিছনে অনেক খাটনিও খেটেছে কিন্তু সে নিজে লাভবান হতে পারেনি অন্যকে লাভবান করতে পারেনি এরকম খতিব আল বগদাদি হ্যাঁ রাহিমাহুল্লাহ তিনিও যখন দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে অনেকে আপনার হাদিস বর্ণনা নিয়ে খুবই ব্যস্ত এবং হাদিস মুখস্থ নিয়ে খুবই ব্যস্ত কিন্তু আমল কম হ্যাঁ, তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটি কিতাব লিখেছেন আল আমাল হ্যাঁ এরকম কিতাব লিখে তিনি সবাইকে সতর্ক করেছেন হ্যাঁ সুতরাং এটা আমরা বলবো না যে আমরা পবিত্র বরং প্রত্যেকের মধ্যে এই ত্রুটি রয়েছে এই কারণে রসুল আকরম সাল্লামের দৈনন্দিন সুন্নতকে সবার সামনে তুলে ধরা অবশ্যই দরকার এই ক্ষেত্রে সাহাবাহিক রাম অবশ্যই আদর্শ এবং আমরা দেখতে চাই বর্তমান যুগে যেন আমরা এই আদর্শ বাস্তবায়ন করতে পারি সবার সামনে তুলে ধরতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে এই কারণে ধারাবাহিকভাবে এই ভিডিওর পর আমরা ধারাবাহিকভাবে রসুলের সুন্নত নিয়ে আলোচনা করব হ্যাঁ দৈনন্দিন সুন্নতগুলো নিয়ে বিস্তারিত বলবো প্রথমে সুন্নত নিয়ে আলোচনা করব হ্যাঁ সুন্নত আসলে কাকে বলা হয় প্রথম সুন্নত এবং এটার কিছু দৃষ্টান্ত উপস্থাপন করার চেষ্টা করব হম তারপরেই এবং সুন্নতকে অনুসরণ করার ক্ষেত্রে হ্যাঁ কি সুফল রয়েছে সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব এরপরে আমরা দৈনন্দিন কি সুন্নত রসুল আকরমসাল্লামের সেটা তুলে ধরব এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে সহযোগিতা নেওয়ার চেষ্টা করব একটা বই থেকে হ্যাঁ, যেটা হচ্ছে হ্যাঁ, doctor Abdullah Ibn Hamud Al Furah হ্যাঁ তার কিতাব আল মিনাহুল আলিয়া ফি হ্যাঁ এই কিতাব থেকে আমরা সহযোগিতা নেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা হ্যাঁ অবশ্যই আমাদের সাথে থাকবেন রসুলের দৈনন্দিন সুনত জানার জন্য ওসল আল্লাহ আলা নবীনা আহমদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন